হজ কত সালে ফরজ হয়েছে এ ব্যাপারে বিভিন্ন মত রয়েছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই দশম হিজড়িতে হজ ফরজ হওয়ার মতকে প্রাধান্য দিয়েছেন কেননা যদি এর আগেই হজ ফরজ হতো তাহলে হুজুর সাল্লাহ আলী ওয়াসাল্লাম তা আদায়ে বিলম্ব করতেন না আল্লামা ইবনুল কাইমও এ মতকে সঠিক বলে সমর্থন করেছেন হজে গমনের সাধারণ ঘোষণা হুজুর সাল্লাহু আলী ওসাল্লাম দশম হিজড়িতে হজ করার নিয়ত করেন এবং সাধারণ ঘোষণা দেন মদিনা এবার আশপাশ থেকে নবীজির প্রতি প্রাণোৎসর্গকারী যে কাফেলা তার সঙ্গে হজ করার জন্য মদিনায় পৌঁছেছিল তাদের সংখ্যাও ছিল অনেক রওনার আগে মদিনার রাষ্ট্রীয় কার্যাদি পরিচালনার জন্য নবী সাল্লাহ আলী হুসাল্লাম হজরত আবু দুজানা রাদি আল্লাহ তালানহুকে তার স্থলাভিষিক্ত করেন কোন কোন বর্ণনায় হজরত সিবা বিনতে অরফুতার কথাও পাওয়া যায় মদিনা তেগিয়েবা হতে রওনা দশম হিজড়ির পঁচিশে জুলকাদায় হুজুর সাল্লাহ আলী হুসাল্লাম মদিনা তৈয়বা থেকে হজির উদ্দেশ্যে যাত্রা করেন হজরত আবদুল্লা ইবনে আব্বাস সাদি আল্লাহ তালানহু বর্ণনা করেন যখন রসুলে পাক সাল্লাহ আলী হুসাল্লাম যাত্রা করেন তখন জুলকাদার পাঁচ দিন বাকি ছিল নবী সাল্লাল্লাহু আলী হুসাল্লাম জোহরের চার রাকাত মদিনা তেগিয়েবায় আদায় করলেন অতঃপর চুল পরিপাটি করে তেল দিলেন জুল হুলাইফায় অবস্থান জোহর ও আসরের মাঝামাঝি সময়ে রসুলে পাক সাল্লাহ আলী হোসাল্লাম মদিনা তাইয়েবা থেকে বের হলেন জুল হুলাইফায় পৌঁছে আসরের নামাজ কসর অর্থাৎ দুই রাকাত আদায় করলেন রাতে এখানেই অবস্থান করলেন মাগরিব ও এশা এবং পরের দিনের ফজর ও জোহর পর্যন্ত জুল হুলাইফাই অবস্থান করলেন এ সফরে তার সকল পূর্ণাত্মা স্ত্রী তার সঙ্গে ছিলেন ইহরামের গোসল সুনানে তিরমিজির বর্ণনায় রয়েছে রসুলে পাক সাল্লাহ আলী হুসাল্লাম ইহরামের কাপড় পরার পূর্বে গোসল করলেন গোসল শেষ হলে হজরত আয়সার আদি আল্লাহ তাল আনহা তার শরীর ও মাথা মুবারকে সুগন্ধি লাগিয়ে দেন যার চিহ্ন নবীজির দাড়ি ও মাথা মুবারকে চকচক করছিল সে সুগন্ধি ছিল মেশক ও জারিরা যা এক প্রকার সুগন্ধি চূর্ণ কোরবানির পশুতে ইশার করা অর্থাৎ বিশেষ চিহ্ন দেওয়া অতঃপর হুজুর সাল্লাহ আলী ভাসাল্লাম কোরবানির পশুর গলায় কিলাদা অর্থাৎ চামড়ার মালা পরিয়ে দিলেন উটগুলোর কুজের ডান পাশে সামান্য কেটে যে রক্ত বের হলো তা তার গায়ে মেখে দিলেন পরিভাষায় একে ইশার বলা হয় ইশার করার উদ্দেশ্য হল যাতে একে কোরবানির পশু বলে চেনা যায় ইহরাম ও তালবিয়া হুজুরে আকদাস সাল্লাহ আলী হুসাল্লাম ইহরামের দুই রাকাত নফল নামাজ আদায় করলেন এরপর নিজ বাহনে কেবলামুখী হয়ে বসলেন এবং ইহরামের নিয়ত করে তালবিয়া পাঠ করতে লাগলেন তালবিয়ার শব্দগুলো এরূপ লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক আমি হাজির ওগো আল্লাহ আমি হাজির তোমার কোনো শরিক নেই আমি হাজির সমুদয় প্রশংসা তোমার সমস্ত নিয়ামত তোমার সকল রাজত্বও তোমার তোমার কোনো শরিক নেই তালবিয়ার শব্দগুলোকে একটু চিন্তা করলেই বুঝে আসে যে মানুষ তাওহিদের সাগরে নিমজ্জিত রসুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লাম উচ্চস্বরে তালবিয়া পাঠ করতে লাগলেন এবং সাহাবাদেরও উচ্চস্বরে তালবিয়া পড়তে বললেন ইহরামের নফল নামাজ আদায় করার পর প্রথমে তিনি তালবিয়া পড়লেন তারপর বাহনে চড়ে আবারও তালবিয়া পড়লেন অতঃপর যাত্রা শুরু করলেন এবং বায়দা নামক পাহাড়ে চড়ে তৃতীয়বার তালবিয়া পড়লেন প্রত্যক্ষদর্শী সাহাবাই কেরামের যে যখনই নবীজির পবিত্র জবান থেকে প্রথম তালবিয়া পড়তে শুনেছেন তিনি সেটাকেই নবীজির প্রথম তালবিয়া হিসেবে বর্ণনা করেছেন ওলামাই কেরাম সেগুলোর ধারাবাহিকতাকে এভাবেই ব্যাখ্যা করেছেন মক্কা মোয়াজ্জমায় প্রবেশ মুমিনদের এ কাফেলা ইমামুল আম্বিয়া রসুল সাল্লাহ আলী ওসাল্লামের নেতৃত্বে উচ্চস্বরে আল্লাহ তালার একত্ববাদ ও নিজের দাসত্বের ঘোষণা দিতে দিতে চললেন জুলহিজ্জার চার তারিখে জুতুয়া উপত্যকায় পৌঁছলেন এটি মক্কা মোয়াজ্জামার একেবারেই সন্নিকটে অতঃপর সৈয়দে আলম উল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম ফজরের নামাজ আদায় করলেন হারামে মক্কায় অর্থাৎ মক্কার হারাম অঞ্চলে প্রবেশ করার জন্য গোসল করলেন এবং সানিয়াতুল আউলিয়ার দিক দিয়ে মক্কা মোয়াজ্জমায় প্রবেশ করলেন মসজিদুল হারামে প্রবেশ দিনের প্রথম প্রহরে নবী সাল্লাহ আলী হোসাল্লাম বাবু সালাম দিয়ে মসজিদুল হারামে প্রবেশ করেন বাইতুল্লার উপর দৃষ্টি পড়া মাত্রই তিনি আল্লাহ আকবর বলে এ দোয়া পড়লেন আল্লাহুম্মা আন্তাসালাম ওমিনকাসালাম ফাহাইগিনা রব্বানা বিসালাম আল্লাহ মজিদ হাদ আল ওয়া তাজিমা ওয়া মাহাবা ওয়া জিদ মান হাজ্জাহু আযি'তামারাহু তাকরিমা ওয়া তশরিফা হে আল্লাহ আপনিই কেবল শান্তিদাতা আপনার পক্ষ থেকেই কেবল শান্তি বর্ষিত হয় তাই পরোয়ার দিগার আপনি আমাদেরকে শান্তিময় জীবন দান করুন হে আল্লাহ আপনি এই ঘরের সম্মান মর্যাদা মহত্ব ও প্রভাব বৃদ্ধি করে দিন এবং যে ব্যক্তি ঘরের হজ বা উমরা করবে তারও সম্মান মর্যাদা মহত্ব ও কল্যাণ বাড়িয়ে দিন কাবা শরীফের তাওয়াফ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম মসজিদুল হারামে প্রবেশ করার পর তাওয়াফ করলেন তাহিয়াতুল মসজিদের দুরাকাত পড়েননি কেননা তাওয়াফই হল মসজিদুল হারামের তাহিয়া অবশ্য তাওয়াফ করার উদ্দেশ্য না থাকলে আগন্তুকের তাহিয়াতুল মসজিদ পরে নেওয়া উচিত রাসুলুল্লাহ সাল আলী হুসাল্লাম হাজরে আসওয়াদের সামনে দাঁড়িয়ে তাতে চুমু খেলেন অতঃপর তাওয়াফ শুরু করলেন রুকনে ইয়ামানি এবং হাজরে আসওয়াদের মধ্যবর্তী স্থানে এসে এ দোয়া পাঠ করলেন রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওফিল আখেরতি হাসানা ওকিনা আদাবান্নার হে আমাদের রব আপনি আমাদেরকে দুনিয়া ও আখেরাতের কল্যাণ দান করুন এবং আমাদেরকে জাহান্নামের আজাব থেকে রক্ষা করুন তাওয়াফের প্রথম তিন চক্করে রামল করলেন রামল হল ছোট ছোট পা ফেলে দৌড়ের মতো চলা এবং দাঁতকে বীরের মতো নাড়াতে থাকা রসুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লাম ইস্তেবাও করেছেন ইস্তেবা হল ডান কাঁধ খোলা রেখে চাদরকে ডান বগলের নিচ দিয়ে বাম কাঁধের উপর রাখা রসুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লাম রুকনি ইয়ামানিতে চুম্বন করেননি বরং এতে শুধু হাত লাগানোই সুন্নত চুম্বন করার কথা প্রমাণিত নয় অতঃপর রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম পুনরায় হাজরে আসওয়াদের নিকট পৌঁছলে ভিড়ের কারণে সেদিকে শুধু হাত দিয়ে ইশারা করতেন অথবা লাঠি বা হাতকে হাজরে আসওয়াদে লাগিয়ে তাতেই চুমু খেতেন এভাবেই রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম তাওয়াফের সাত চক্কর পূর্ণ করেন তাওয়াফের দুরাকাত নামাজ তাওয়াফ সমাপ্ত করে রসুলে পাক সাল্লাহ আলী ওসাল্লাম মাকামে ইব্রাহিমে আসলেন এবং তার সামনে কেবলামুখী হয়ে দাঁড়ালেন অর্থাৎ কাবা এবং মাকামে ইব্রাহিমের মধ্যবর্তী স্থানে আসলেন এখানে তিনি এই আয়াত তেলাওয়াত করলেন মাকামে ইব্রাহিম মুসাল্লা অর্থাৎ তোমরা মাকামে ইব্রাহিমকে সালাতের স্থান বানিয়ে নাও উল্লাহ সাল্লাহ আলী হুসাল্লাম এখানে দুরাকাত তাহিয়াতুত তাওয়াফ আদায় করলেন প্রত্যেক তাওয়াফের পর এই দুরাকাত আদায় করা ওয়াজিব সাফা মারোয়াই সাই রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম সাফা অভিমুখী হলেন সাফা পাহাড়ের নিকটে পৌঁছে এ আয়াত তেলাওয়াত করলেন ইন্না সফা ওয়াল মারোয়াতা মিন ইরিল্লাহ নিঃসন্দেহে সাফা ওয়া মারোয়া আল্লাহ তালার নিদর্শনের অন্তর্ভুক্ত এরপর বললেন আল্লাহ তালা এই আয়াতে যেটি দিয়ে শুরু করেছেন আমরাও তা থেকেই সাই শুরু করব অর্থাৎ আয়াতে প্রথমে সাফার কথা এসেছে তারপর মারোয়ার কথা তাই আমরাও সাফা থেকে সাই শুরু করব আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই তিনি এক তার কোনো শরিক নেই আধিপত্য কেবল তারই সমস্ত প্রশংসার অধিকারী একমাত্র তিনি তিনি জীবন ও মৃত্যু দান করেন তিনি সবকিছুর উপর ক্ষমতাবান আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই তিনি এক ও অদ্বিতীয় তিনি স্বীয় প্রতিশ্রুতি পূর্ণ করেছেন তার বান্দাকে সাহায্য করেছেন এবং কাফেরদের সব দলকে তিনি পরাজিত করেছেন তিনবার এই শব্দগুলো পাঠ করলেন এবং আরও দোয়া পড়লেন অতঃপর সাই শুরু করলেন এবং সাফা থেকে মারোয়ার দিকে চললেন মধ্যবর্তী স্থান খুব দ্রুত অতিক্রম করলেন বাকি জায়গাটুকু স্বাভাবিকভাবেই চললেন যখন মারোয়া পাহাড়ে পৌঁছলেন তখন কাবা অভিমুখী হয়ে তাক বীর বললেন এবং আল্লাহ তালার আজমত ও বরত্ব বর্ণনা করলেন সাফার মতো মারোয়াতেও দোয়াগুলো পড়লেন এরপর পুনরায় সাফার দিকে চললেন এভাবে সাত চক্কর পূর্ণ করলেন অর্থাৎ সাফা থেকে মারোয়া পর্যন্ত এক চক্কর এবং মারোয়া থেকে সাফায় এক চক্কর এভাবে মারোয়ায় সপ্তম চক্কর সমাপ্ত হলো মক্কা মুআজমায় অবস্থান সাই শেষ করার পর হুজুরে পাক সাল্লাহ আলী ওসাল্লাম ইহরাম খুলেননি কেননা তার হজ ছিল কিরান তবে তিনি সাহাবাই কেরামকে মাথার চুল মুন্ডিয়ে বা খাটো করে কেটে ইহরাম খুলে ফেলার নির্দেশ দিলেন এবং নিজে না খুলতে পারার কারণ বললেন যদি পরে কি হবে তা আমি আগে জানতাম তাহলে হাদি অর্থাৎ কোরবানির পশু সাথে আনতাম না অর্থাৎ যদি কিরান হজের নিয়ত না করতাম তাহলে আমিও ইহরাম খুলে ফেলতাম চার জিল হজ থেকে আট জিল হজ পর্যন্ত রসুল সাল্লাহ আলী ওসাল্লাম মক্কা মুআজমায় অবস্থান করেছিলেন এখানে অবস্থানকালে কাবা শরীফের দরজায় খুদ্বাও দিয়েছিলেন মক্কা মুআজমা থেকে মিনায় যাত্রা মক্কা মুআজমা থেকে মিনার উদ্দেশ্যে যাত্রা আটই জিলহজ সকালে সূর্য উপরে ওঠার পর রসুল সাল্লাহ আলী ওসাল্লাম সাহাবাই কেরাম সহ মিনার দিকে যাত্রা করলেন মিনায় হুজুর সাল্লাহ আলী ওসাল্লাম জোহর আসর মাগরিব ও ঈশার নামাজ আদায় করলেন এবং রাতে সেখানেই অবস্থান করলেন বর্ণনা থেকে জানা যায় হুজুর সাল্লাহ আলী ওসাল্লাম ইয়ামুত তারবিয়া অর্থাৎ আটই জিলহজ একটি খুদ্বা দেন এ খুদ্বায় তিনি লোকদেরকে হজের বিধিবিধান শিক্ষা দেন নয় জিলহজ আরাফায় অবস্থান নয় জিলহাজ ফজরের নামাজ আদায় করার পর যখন সূর্য উপরে উঠে গেল তখন রসুল পাক সাল্লাহ আলী হাসাল্লাম মিনা থেকে আরাফার দিকে যাত্রা করলেন সাহবাই কেরাম তালবিয়া ও তাকবির বলতে বলতে দোজাহানের সর্দার মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লামের সাথে আরাফার ময়দানে পৌঁছলেন আরাফার পূর্ব দিকের একটি স্থানের নাম নামিরা নবী সাল্লাহ আলী হাসাল্লাম তার তাবু সেখানে স্থাপনের নির্দেশ দিলেন বর্তমানে সেখানে সুপ্রশস্ত ও সুবিশাল মসজিদ নির্মাণ করা হয়েছে যাকে মসজিদে নামিরা বলা বলা হয় এখান থেকেই হজের ইমাম খুদ্া দিয়ে থাকেন সূর্য ঝলে যাওয়ার পর অর্থাৎ জোহরের নামাজের সময় হওয়া পর্যন্ত হুজুর সাল্লাহ আলী ওসাল্লাম এখানে অবস্থান করলেন অতঃপর নিজের উষ্ট্রিতে আরোহণ করে বাতনে ওয়াদিতে আসেন এবং সেই ঐতিহাসিক খুদ্া প্রদান করেন যা ইতিহাসে খুদ্বাই হাজ্জাতুল বিদা বা বিদায় হজের ভাষণ নামে প্রসিদ্ধি লাভ করেছে বিদায় হজের ভাষণ নবী সাল্লাহ আলী হুসাল্লাম প্রথমে হামসানা পাঠ করলেন নিজের নবুয়াত ও রিসালাতের দায়িত্ব আদায়ের সাক্ষ্য নিলেন অতঃপর তাকোয়া অবলম্বন করার ওসিয়ত করলেন এবং দুনিয়া থেকে তার শীঘ্রই বিদায় নেওয়ার দিকে ইঙ্গিত করে বললেন আয়ুহান্নাস ইন্নি লা আরানি ওয়া ইয়াকুম নাজতামিউ ফি হাদাল মাজলিসি আবাদা হে লোক সকল আমার মনে হয় না তোমাদের সাথে আমি এই স্থানে আর কখনো মিলিত হতে পারবো মুসলমানদের পারস্পরিক মহাব্বত ও ভালোবাসা স্থাপনের প্রতি এবং মানুষের ইজ্জত ও সম্মান ও জানমালের হিফাজতের প্রতি সবিশেষ গুরুত্ব আরোপ করে বলেন ইন্না দিমা আকুম ও আমওয়াল আকুম ও আহরাদ আকুম আলিকুম হারামুন কাহুরমতি ইয়ৌমিকুম হাদা ফি বালাদিকুম হাদা ফি শাহরিকুম হাদা وستلقون ربكم فسيسألكم عن أعمالكم আলা ফালা তারজিউ বাদি দুল্লালা ইয়াদরিবু বাদুকুম রিকাবা বাদ লোক সকল তোমাদের যান তোমাদের মাল এবং তোমাদের ইজ্জত সম্মান একে অপরের জন্য তেমনি সম্মানিত ও পবিত্র আজকের আরাফার এই মহান দিন মক্কার এই মহান নগরীতে এবং হজের এই পবিত্র মাসে যেমন সম্মানিত ও পবিত্র লোক সকল তোমরা সত্তর তোমাদের রবের সাথে মিলিত হবে তখন তিনি তোমাদের আপন আপন কর্ম সম্পর্কে জিজ্ঞেস করবেন সাবধান তোমরা আমার পরে পথভ্রষ্ট হয়ে যেও না যে একে অপরের ঘাড়ে অস্ত্র চালনা করবে এভাবে চলমান ভাষণের এক পর্যায়ে তিনি সকল জাহিলি আইন কানুন ও জাহিলি অর্থনীতির সমাপ্তি ঘোষণা করে বললেন আলাকুল্লু كان مسترضعا في بني سعد فقتله هذيل وربا الجاهلية موضوعا وأول ربا أضع من ربانا ربا عباس بن عبد المطلب فإنه موضوع كله মনোযোগ দিয়ে শোনো আমি জাহিলিয়াতের সকল বিষয় আমার পদতলে পিষ্ট করেছি জাহিলি যুগের সকল রক্তপণ বাতিল ঘোষণা করছি আর আমাদের পক্ষের প্রথম যে রক্তপণ বাতিল করছি তা হল রবিয়া ইবনুল হারিসের ছেলের রক্তপণ সে আমাদের পক্ষীয় বনু সাদ গোত্রের দুধের শিশু ছিল প্রতিপক্ষ হুজাইল গোত্রের লোকেরা তাকে হত্যা করেছিল আমি তার রক্তপণের দাবি ছেড়ে দিলাম আর জাহিলি যুগের সকল সুদ বাতিল সাব্যস্ত করা হলো আর আমাদের পক্ষের প্রথম যে সুদ বাতিল সাব্যস্ত করছি তা হল আব্বাস ইবনে আব্দুল মুক্তালিবের সুদ এ সুদ পুরোপুরিভাবে ছেড়ে দেওয়া হলো তোমাদের স্ত্রীদের বিষয়ে তোমরা আল্লাহকে ভয় করো কেননা তোমরা আল্লাহর নামের ওসিরায় তাদেরকে স্ত্রী রূপে গ্রহণ করেছ এবং আল্লাহর কালিমার মাধ্যমেই তাদেরকে তোমাদের জন্য হালাল করেছ তাদের কাছে তোমাদের প্রাপ্য হল তারা যেন তোমাদের বিছানায় এমন কাউকে আসতে না দেয় যাদের আগমনকে তোমরা অপছন্দ করো অর্থাৎ তারা যেন তাদের ইজ্জত ও সতীত্বের যথাযথ হেফাজত করে যদি তারা এমন অন্যায় কর্ম করে বসে তাহলে শাসনরূপে তাদেরকে হালকা প্রহার করতে পারো আর তোমাদের উপর স্ত্রীদের হক হল তোমরা উত্তম রূপে তাদের খানাপিনা ও পোশাক আশাকের ব্যবস্থা করবে অর্থাৎ তাদের সুখ শান্তির প্রতি যত্নবান হবে কোরআন মাজিদকে হেদায়তের উৎসমূল আখ্যা দেওয়া নিজের উম্মতকে একমাত্র আল্লাহ তালার ইবাদতের আদেশ প্রদান করা নামাজের প্রতি যত্নবান হওয়া এবং জাকাত ও ফরজ হজ আদায় করা এবং শাসক ও বিচারকদের অনুসরণের হুকুম দিতে গিয়ে তিনি বলেন وقد تركت فيكم ما لن تضلوا بعده إن اعتصمتم به كتاب الله আমি তোমাদের মাঝে এমন একটি জিনিস রেখে যাচ্ছি যা মজবুতভাবে আঁকড়ে থাকলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না তা হল আল্লাহর কিতাব অর্থাৎ কোরআন তিনি আরো বলেন আইয়ুহান্নাস ইন্নাহু লা নাবিয়্যা বাদি ওয়ালা উম্মাতা বা'দাকুম আলা ফা'বুদু রাব্বাকুম ওয়া সাল্লু খামসাকুম ওয়া সুমু শাহরাকুম ওয়া আদ্দু যাকাতা আমওয়ালিকুম তাইয়্যিবাতান বিহা আনফুসুকুম ওয়া হুজ্জু বাইতা রাব্বিকুম ওয়া আতি'উ উলাতি আমরিকুম তাদখুলু জান্নাতা রাব্বিকুম হে লোক সকল আমার পর আর কোন নবীও আসবে না এবং তোমাদের পর নতুন কোন উন্মত সৃষ্টি হবে না সুতরাং তোমরা তোমাদের রবের ইবাদত করো পাচক্ত নামাজ আদায় করো রমজানের রোজা রাখো এবং খুশি মনে নিজেদের সম্পদের জাকাত আদায় করো বাইতুল্লার হজ করো এবং বৈধ বিষয় সমূহে শাসকদের আনুগত্য করো তাহলে বিনিময়ে তোমরা তোমাদের প্রভুর জান্নাতে প্রবেশ করতে পারবে এবং সবশেষে তিনি উম্মদকে সাক্ষী করে বলেন ও আংতুম তুস আলুন আননি ফামা আংতুম ক ইলুন قالوا نشهد أنك قد بلغت وأديت ونصحت فقال بإسبعه السبابة يرفعها إلى السماء وينكتها إلى الناس اللهم اشهد اللهم اشهد ثلاث مرات ألا ليبلغ الشاهد الغائب فلعل بعض من يبلغه أن يكون أوعى له من بعد من سمعه কেয়ামতের দিন তোমাদেরকে আমার বিষয়ে জিজ্ঞেস করা হবে তোমরা তখন কি জবাব দেবে সাহাবিগণ উত্তর দিলেন আপনি আল্লাহর বিধান পৌঁছে দিয়েছেন রিসালাত ও নবুয়তের হক ও আমানত আদায় করেছেন এবং আমাদের কল্যাণের কথা শিক্ষা দিয়েছেন তখন নবীজি তার শাহাদাত আঙ্গুল উপস্থিত মানুষের প্রতি ইশারা করে বললেন হে আল্লাহ শুনে রাখুন আল্লাহ আপনি সাক্ষী থাকুন আল্লাহ আপনি সাক্ষী থাকুন এরা যে স্পষ্ট স্বীকৃতি দিয়েছে এর উপর আপনি সাক্ষী থাকুন এভাবে রসুল সাল্লাহ আলী হোসাল্লাম তিনবার বললেন আরও বললেন শুনে রাখো যারা উপস্থিত তারা যেন অনুপস্থিতদের কাছে আমার কথা পৌঁছে দেয় হতে পারে যাদের কাছে পৌঁছানো হবে তাদের কেউ কেউ শ্রবণকারীর চেয়েও আমার কথা সংরক্ষণ ও অনুধাবনে অধিক পারঙ্গম হবে নিয়ামতের পূর্ণতার ঘোষণা রসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লামের এই সুমহান ঐতিহাসিক খুদ্া যারা শুনেছেন তাদের সংখ্যা ছিল এক লাখেরও বেশি রাসুলে পাক সাল্লাহ আলী হোসাল্লাম তার কাসোয়া নামনি উস্ত্রীর হাওদায় দাঁড়িয়ে উপরোক্ত ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন তখনই সেখানে এ আয়াত নাজিল হয় আলিয়াউমা আকমাল তুলাকুম দিন আকুম ও আতমাম তু আলাইকুম নিয়ামেদি ও রদেই তুলাকুমুল ইসলাম আদিনা আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম তোমাদের উপর আমার নিয়ামত পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের জন্য দিন হিসেবে ইসলামকে পছন্দ করে নিলাম জোহর ও আসরের নামাজ একত্রে আদায় রসুল্লাহ সাল্লাহ আলী ফাসাল্লাম খুদ্া দেওয়ার পর হজরত বিলাল হাফসির আদি আল্লাহ তালহুকে আজান দিতে বললেন হজরত বিলাল আজান ও ইকামত দিলেন রসুল্লাহ সাল্লাহ আলী ফাসাল্লাম জোহরের নামাজ দুরাকাত কসর হিসেবে পড়লেন কেননা তিনি তখন মুসাফিদ ছিলেন এরপর দ্বিতীয়বার একামত দেওয়া হল এবং তিনি আসরেরও দুরাকাত কসর আদায় করলেন প্রকাশ থাকে যে সেদিন ছিল জুমার দিন কিন্তু নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম জুমা পড়েননি এ থেকে বোঝা যায় যদি আরাফা দিবস জুমার দিনে হয় তাহলে হাজিগণ আরাফার ময়দানে জুমার নামাজ আদায় করবে না হুজুর সাল্লাহ আলী ওয়াসাল্লাম তখন হজের ইমাম ছিলেন তাই তিনি এবং তার সাথে যারা নামাজ পড়েছিলেন তারা জোহর ও আসর একত্র করে পড়েছিলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী এখান থেকে মাসআলা বের করেছেন যে আরাফার দিন জোহর ও আসরের নামাজ একই ওয়াক্তে একত্রে পড়ার জন্য শর্ত হল হাজিগণ হজের ইমামের ইক্তেদায় নামাজ আদায় করা উল্লেখ্য হজের ইমাম রাষ্ট্রের পক্ষ থেকে নির্ধারণ করা হয়ে থাকে তিনি মসজিদে নামিরায় খুদ্া দেন এবং জোহর ও আসরের নামাজে ইমামতি করেন আল্লাহর কাছে দোয়া ও ফরিয়াদ নামাজের পর হুজুর আলী ভাসাল্লাম জাবালে রহমতের নিচে প্রস্তরময় ভূমিতে আসলেন এবং উষ্ট্রির পিঠে বসে ক্যাবলার অভিমুখী হলেন এ অবস্থায় সূর্যাস্ত পর্যন্ত বিনয়ের সাথে কাকুতি মিনতি করে কেঁদে কেঁদে দোয়া করতে থাকলেন মুজদালিফার পথে সূর্যাস্তের পর যখন পশ্চিম আকাশের লালিমা দূর হয়ে গেল হুজুর সাল্লাহ আলী হাসাল্লাম উসামা ইবনে জায়েদকে তার সাথে উস্ত্রিতে বসালেন এবং প্রাণোৎসর্গকারী সাহাবিদিরকে নিয়ে মুজদালিফার উদ্দেশ্যে যাত্রা করলেন নবী সাল্লাহ আলী হাসাল্লাম ধীরে ধীরে চলতে লাগলেন সাহাবিদিরকেও দ্রুত চলতে নিষেধ করলেন স্বাভাবিক গতিতে চলতে চলতে রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম মুজদালিফা তায়েফে পৌঁছলেন পুরো পথেই তিনি তালবিয়া পাঠে রত ছিলেন মাগরিব ও ঈশার নামাজ নবী সাল্লাহ আলী ওসাল্লাম মুজদালিফায় পৌঁছেই অজু করলেন এবং আজান দিতে বললেন আজানের পর প্রথম ইকামত হল তিনি মাগরীবের নামাজ আদায় করলেন তারপর দ্বিতীয় ইকামত হল নবী সাল্লাহ আলী ওসাল্লাম নামাজ দুরাকাত কসর আদায় করলেন মুজদারিফায় মাগরিব ঈশা একত্রে পড়া বিষয়ে সকল ওলামায় কেরাম একমত এই একত্রকরণের জন্য হজের ইমামের ইক্তেদা করা শর্ত নয় ঈশার নামাজ শেষে রসুসাল্লাহ আলী ওয়াসাল্লাম শুয়ে পড়লেন সেদিন আর তাহাজুদের জন্য জাগেননি যা ছিল তার সাধারণ রীতির ব্যতিক্রম বরং একেবারে ফজর নামাজের জন্য জাগ্রত হন ফজরের নামাজ আদায় ও আল্লাহর দরবারে ফরিয়াদ মুজদারিফায় সুভে সাদিকের পর ফজরের আউয়াল ওয়াক্তে আজান হল অতঃপর ইকামত হল রসুলসাল্লাহ আলী ভাসাল্লাম ফজরের নামাজ আদায় করলেন নামাজ শেষে উঠে চড়ে মাসাহারে হারামের নিকট আসলেন এবং সেখানে দোয়া মোনাজাত ও ফরিয়াদে মশগুল হয়ে গেলেন আপন প্রতিপালকের সামনে বিনয় নম্রতার সাথে সেও দাসত্ব প্রকাশ করতে থাকলেন দোয়া করতে থাকলেন তাকবীর ও তাহলিলে নিরত রইলেন তিনি এও ঘোষণা দিলেন যে পুরো মুজদালিফার যে কোনো স্থানে অবস্থান করা যায় উল্লেখ্য মুজদালিফায় অবস্থানের মূল সময় হল সুভে সাদিক থেকে সূর্যোদয় পর্যন্ত যে ব্যক্তি এ সময়ের মধ্যে মুজদালিফায় পৌঁছে যায় তার মুজদালিফায় উকুফ বা অবস্থানের হুকুম পালন হয়ে গেল অবশ্য মুজদালিফায় রাতব্যাপী অবস্থান করা সুন্নত আর সুভে সাদিকের পর সূর্যোদয়ের পূর্বে উকুফ করা ওয়াজিব মুজদালিফা থেকে মিনার পথে পূর্বাকাশ আলোকিত হল কিন্তু তখনও সূর্য উদিত হয়নি এমন সময়ই নবী সাল্লাহ আলী ভাসাল্লাম মিনার উদ্দেশ্যে যাত্রা করলেন উস্ত্রীতে হজরত ফজল ইবনে আব্বাস আদি আল্লাহ তালানহু ছিলেন তার পশ্চাদারোহী তিনি ছিলেন তার চাচাতো ভাই হজরত উসামা ইবনে জায়দ রাদি আল্লাহ তালানহু পায়ে হেঁটেই তার সাথে সাথে চললেন পুরো পথেই নবী সাল্লাহ আলী ভাসাল্লাম তালবিয়া পাঠ অব্যাহত রাখেন ওয়াদিয়ে মুহাসির হস্তি বাহিনীর ধ্বংসস্থল যখন নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম ওয়াদিয়ে মুহাসিরের নিকট পৌঁছলেন যার অবস্থান মুজদালিফা ও মিনার মাঝখানে তখন তিনি বাহনের গতি বাড়িয়ে দিলেন যাতে ওই স্থান তাড়াতাড়ি পার হওয়া যায় সেখানে আসাবে ফিলের উপর আজাব নাজির হয়েছিল জামরাতুল আকাবায় রামি অর্থাৎ কঙ্কন নিক্ষেপ হুজুর সাল্লাহ আলী ওয়াসাল্লাম মিনার ওই পথ ধরে অগ্রসর হতে থাকলেন যা জামরাতুল আকাবায় পৌঁছে গিয়েছে হুজুর সাল্লাহ আলী ওয়াসাল্লাম মিনার ওই পথ ধরে অগ্রসর হতে থাকলেন যা জামরাতুল আকাবাই গিয়ে পৌঁছেছে জামরাতুল আকাবা সাধারণ মহলে বড় শয়তান নামে পরিচিত সেখানে পৌঁছে নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম বাহনে বসেই জামরাতুল আকাবাই সাতটি কঙ্কন নিক্ষেপ করলেন এবং তালবিয়া পড়া বন্ধ করে দিলেন সে সময় হজরত বিলাল রদি আল্লাহ তালানহু হজরত উসামা ইবনে জায়দ রদি আল্লাহ তালানহু হুজুর সাল্লাহ আলী ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন একজন তার বাহনের লাগাম ধরে রেখেছিলেন অপরজন তাকে রোদের তাপ থেকে বাঁচানোর জন্য তার উপর কাপড়ের ছায়া বিস্তার করে রেখেছিলেন হুজুর সাল্লাহ আলী ওসাল্লাম হজের কাজগুলোর অধিকাংশই উটে চড়ে আদায় করেছেন এতে বিশেষ হিকমত ছিল তা হল তার সঙ্গী সাহাবিগণ যাতে হজের কর্মবিধি আদায়কালে তাকে স্পষ্ট দেখতে পান এবং হজের বিধিবিধান শিখে নিতে পারেন রামি রমি সমাপ্ত করে নবী সাল্লু আলহিহাসাল্লাম তার বিশ্রাম স্থলে চলে গেলেন তার বিশ্রামের তাবু ছিল বর্তমানে যেখানে মসজিদে খাইফ নির্মিত হয়েছে সেখানে সেখানে পৌঁছে তিনি একটি খুদ্া দিলেন মুহাজির ও আনসারকে একত্রিত করে হজের বিধিবিধান শিক্ষা দিলেন আরাফার ভাষণের কিছু কিছু বিষয় পুনর্বার অধিক গুরুত্ব সহ উল্লেখ করে বললেন নিশ্চয়ই তোমাদের জানমাল ও সম্মান একে অপরের জন্য তেমনই সম্মানিত ও পবিত্র আজকের দিন এই মহান নগরীতে এবং এই পবিত্র মাসে যেমন তোমাদের তোমাদের কাছে সম্মানিত ও পবিত্র তোমরা সত্তর তোমাদের রবের সাথে মিলিত হবে তিনি তোমাদের আপন আপন কর্ম সম্পর্কে জিজ্ঞাসা করবেন সাবধান তোমরা আমার পরে পথ ভ্রষ্ট হয়ে যেও না যে একে অপরের ঘাড়ে অস্ত্রচালনা আরম্ভ করবে বলো আমি কি আল্লাহর বার্তা পৌঁছে দিয়েছি শুনে রাখো তোমরা যারা এখানে উপস্থিত তারা অনুপস্থিতদের কাছে আমার কথা পৌঁছে দিও কোরবানি দশই হজ যাকে ঈদুল আজহা বলা হয় হাজিরা এই দিনকে ইয়মুন নাহার পশু জবাইয়ের দিন বলে হুজুর সাল্লাহ আলী স্থলে আসলেন এবং একশো উট কোরবানি করলেন তেষট্টিটি তিনি নিজ হাতে জবাই করলেন বাকি সাঁত্রিশটি জবাই করতে হজরত আলী রাজি আল্লাহ তালহুকে বললেন নবী সাল্লাহ আলী ওসাল্লাম ইরশাদ করেন মিনার পুরো এলাকাই জবাই স্থল অর্থাৎ মিনার যেখানেই পশু জবাই করা হোক তাতে হুকুম পালন হয়ে যাবে ফলক ও মাথা মুন্ডানো কোরবানির পর হুজুর সাল্লাহ আলী ওসাল্লাম মাথা মুন্ডিয়ে ফেললেন তার মাথা কামিয়েছিলেন হজরত মামার ইবনে আবদুল্লাহ রাজি আল্লাহ আনহু আদেশ অনুযায়ী তিনি প্রথমে নবী সাল্লাহ আলী ওসাল্লামের মাথার ডান দিকের চুল কামান এরপর চুলগুলো উৎসর্গিত প্রাণ সাহাবাইকেরামের মাঝে বন্টন করে দেন তারপর বাম দিকে হলক করেন এবং চুলগুলো হজরত আবু তালহা রাজি আল্লাহ তালহুর হাতে অর্পণ করেন তাওয়াফি জিয়ারত তাওয়াফি জিয়ারতকে তাওয়াফে ইজাফা বা তাওয়াফে সদরও বলা হয় এটি হজের গুরুত্বপূর্ণ রোকন কোরবানি ও মাথা মুন্ডানো থেকে ফারেক হয়ে নবী সাল্লাহ আলী ওসাল্লাম মক্কা মোয়াজ্জামার উদ্দেশ্যে বের হন এবং জোহরের নামাজের আগেই তাওয়াফে জিয়ারত আদায় করেন তিনি এই তাওয়াফ বাহনে চড়েই করেছিলেন উদ্দেশ্য ছিল উম্মতি মুসলিমাকে তাওয়াফের সুন্নত তালিকা শিক্ষা দেওয়া এবং কোথায় কি আমল করতে হয় তা কর্মের মাধ্যমে দেখিয়ে দেওয়া এটি হুজুর সাল্লাহ আলী ওয়াসাল্লামের স্বতন্ত্র বৈশিষ্ট্য ছিল তাই ওলামাই কেরাম বাহনে চড়ে তাওয়াফ করাকে সকলের জন্য সুন্নত আখ্যা দেননি তবে যে ব্যক্তি অসুস্থ অথবা অন্য কোন ওজোর আছে তার জন্য বাহনে বা হুইল চেয়ারে বসে তাওয়াফ করার অনুমতি রয়েছে তাওয়াফের পর জমজম পান তাওয়াফে জিয়ারত থেকে ফারিগ হওয়ার পর সরকারি দো আলম রসুল সাল্লাহ আলী ওসাল্লাম জমজম কূপের নিকট আসলেন হাজিদের জমজম পান করানোর দায়িত্ব ছিল হজরত আব্বাস আল্লাহ তালানহু ও তার সন্তানদের নবীজির আদেশে এক বালতি জমজমের পানি তোলা হল তিনি দাঁড়িয়ে তা থেকে কিছু পান করলেন তাওয়াফে জিয়ারত পরবর্তী সাই রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের হজ ছিল কিরান আর হজ্জে কিরান পালনকারীদের দুবার সাই করতে হয় একবার উমরার সাই যা আরাফায় অবস্থানের পূর্বে হয়ে থাকে আর দ্বিতীয়বার হজের হজের সাই হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রবি আল্লাহ তালানহু বর্ণনা করেন তাওয়াফে ইফাজা অর্থাৎ তাওয়াফে জিয়ারত থেকে ফারেক হয়ে হুজুর সাল্লাহ আলী ওয়াসাল্লাম জমজম পান করেন অতঃপর সাফায় আগমন করেন এবং সাই করেন মিনায় প্রত্যাবর্তন তাওয়াফ ও সাই সমাপ্ত করে নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম পুনর্বার মিনায় ফিরে আসেন এবং এখানেই অবস্থান করেন এগারোই জিল হজের রামি পরদিন এগারোই জিলহদ সূর্য হেলে পড়ার পর নবী সাল্লাহ আলী হোসাল্লাম রামি করেছেন তিনি পায়ে হেঁটেই জামরায় উলায় আসলেন এবং একটি একটি করে সাতটি কঙ্কন নিক্ষেপ করলেন প্রতিটি কঙ্কন নিক্ষেপের সময় তিনি আল্লাহ আকবার বললেন কঙ্কন নিক্ষেপ শেষ হলে আল্লাহ তালার দরবারে হাত উঠিয়ে দীর্ঘ সময় দোয়া করলেন অতঃপর জামরায় উস্তায় অর্থাৎ মধ্যবর্তী স্তম্ভে একইভাবে রামি করলেন ও দোয়া করলেন এবং সব শেষে জামরাতুল আকাবার নিকট পৌঁছে তাতেও সাতটি কঙ্কর নিক্ষেপ করলেন কিন্তু এখানে দাঁড়িয়ে কোনো দোয়া করেননি এবং রামি শেষ করেই ফিরে গেলেন মিনায় নবীজির দ্বিতীয় খুদ্া এগারোই জিলহজ রোববার রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম মিনায় আরেকটি খুদ্া প্রদান করেন যাতে তিনি ইরশাদ করেছেন নিঃসন্দেহে তোমাদের প্রতিপালক এক ও অদ্বিতীয় তোমরা সকলেই এক পিতার সন্তান জেনে রাখো একজন অনারবের উপর একজন আরবের কোন শ্রেষ্ঠত্ব নেই তেমনি একজন অনারবেরও আরবের উপর কোন শ্রেষ্ঠত্ব নেই অনুরূপ কৃষ্ণবর্ণ লোকের উপর লালবর্ণ ব্যক্তির কোন শ্রেষ্ঠত্ব নেই তদ্রূপ লালবর্ণ ব্যক্তির উপরও কালোবর্ণ ব্যক্তির কোনো শ্রেষ্ঠত্ব নেই কেবল তাকোয়া ও ক্ষোধাভীতি ছাড়া নিঃসন্দেহে আল্লাহর দরবারে তোমাদের মধ্য হতে সবচেয়ে সম্মানিত সেই যে সর্বাধিক পরহেজগার এরপর নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম উম্মদকে উদ্দেশ্য করে বললেন বলো আমি কি বার্তা পৌঁছে দিইনি উপস্থিত সকলে উত্তর দিলেন অবশ্যই হি আল্লাহর রসুল আপনি বার্তা পৌঁছে দিয়েছেন নবী সাল্লাহ আলী ভাসাল্লাম বলেন যারা এখানে উপস্থিত তারা অনুপস্থিতদের কাছে আমার কথা পৌঁছে দেবে মিনায় অবস্থানকালীন সময়ে রাত্রিবেলা মক্কা মোয়াজ্জামায় গমন হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস সজিয়াল্লাহ আলানহু বলেন মিনায় অবস্থানকালীন সময়ে প্রতি রাতে রসুল সাল্লাহ আলী ভাসাল্লাম মক্কা মোয়াজ্জামায় যেতেন হুজুর সাল্লাহ আলী হাসাল্লামের দুনিয়া থেকে বিদায় নেওয়ার ইঙ্গিত হজরত আবদুল্লাহ ইবনী অমর রদিয়াল্লাহ তালানহু থেকে বর্ণিত তিনি বলেন আয়ামে তশরিকের মাঝামাঝি সময়ে রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের উপর সুরায় নস ইদা জা আনাসরুল্লাহি ওয়াল অবতীর্ণ হয় এ থেকেই রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বুঝে গিয়েছিলেন যে এটা তার দুনিয়া থেকে বিদায় নেওয়ার বার্তা এসুর অবতীর্ণ হওয়ার পর রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম নিজ উস্ত্রিতে আরোহণ করে খুদ্া দিয়েছিলেন যা পূর্বে বিবৃত হয়েছে বারো ও তেরোই জিলহজ রমি অর্থাৎ কঙ্কর নিক্ষেপ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বারোই জিলহজেও জাওয়াল অর্থাৎ সূর্য পশ্চিম দিকে হেলে যাওয়ার পর রমি করেছেন অতঃপর মিনাতেই অবস্থান করেছেন এবং তেরোই জিলহজ জাওয়ালের পর রমি করে মিনা থেকে প্রস্থান করেছেন এরপর মাকামুল বাথে পৌঁছে সে তাবুতে অবস্থান করেছেন যা এক সাহাবি রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের জন্য তৈরি করেছিলেন এবং সেখানেই জোহর আসর মাগরি বেশা এ চারওয়াক্ত নামাজ আদায় করেছেন এরপর সেখানে কিছু সময় বিশ্রাম নিয়েছেন বিদায়ী তওয়াফ রাতের কোন এক সময়ে রসুল সাল্লাহ আলী হোসাল্লাম মক্কা মোয়াজ্জামায় আগমন করেন এবং বিদায়ী তাওয়াফ করেন এ তাওয়াফে তিনি রামাল করেননি মদিনা তৈবার পথে রসুল সাল্লাহ আলী হোসাল্লাম মক্কা মোয়াজ্জামার নিম্নাঞ্চল দিয়ে মদিনা তৈবার দিকে রওনা হলেন সে নিম্নাঞ্চলকে কুদা বলা হয় নবী সাল্লাহ আলী হোসাল্লাম এ হজে প্রায় এক লাখ চুয়াল্লিশ হাজার পুণ্যবান সাহাবিদের সামনে তাহিদের শিক্ষা এবং হকের পয়গাম পৌঁছে দিয়েছেন অতঃপর মদিনা তৈবার উদ্দেশ্যে রওনা হন যেহেতু তিনি এ হজে উম্মতের কাছে শেষ পয়গাম পৌঁছে দিয়েছেন তাই এর নাম হয়েছে হাজ্জাতুল বালাক এ হজে তিনি আল্লাহ তালার নিদর্শনাবলীর মর্যাদা সমুন্নত করেছেন এবং হজরত ইব্রাহিম আলী ইসালামের সুন্নতকে পুনর্জীবিত করেছেন শিরকি রসম রেওয়াজকে খতম করেছেন প্রকৃত তাওহিদের প্রচার করেছেন বর্ণ ও বংশগত পার্থক্যকে বাতিল ঘোষণা করেছেন এবং তাকোয়া অর্জন করার হুকুম দিয়েছেন স্ত্রীদের সাথে ভালো আচরণ ও উত্তম ব্যবহারের আদেশ করেছেন আল্লাহ তালা পুরো উম্মতের পক্ষ থেকে নবী সাল্লাহ আলি হোসাল্লামকে উত্তম প্রতিদান দিন আমিন গাদিরে খুম এর খুদ্া কাফেলা মদিনার পথে রাবেগের সন্নিকটে গদিরে খুম নামক স্থানে পৌঁছল তখন হজরত বুরাইদা ইসলামী রাজি আল্লাহ তালহু নবীজির সামনে হজরত আলী রাজি আল্লাহ তালহুর প্রতি কিছু অভিযোগ উত্থাপন করলেন অভিযোগ ছিল হজরত আলী আল্লাহ তালানহু কর্তৃক ইয়ামানে গনিমতের মাল বন্টন বিষয়ক মূলত এই অভিযোগ সৃষ্টি হয়েছিল হজরত বুরাইদা আল্লাহ তালানহুর বুঝের ত্রুটির কারণে অর্থাৎ মূল বিষয়টি তিনি পুরোপুরি বুঝে উঠতে পারেননি অভিযোগ শুনে রসুল সাল্লাহ আলী গদিরে খুম নামক স্থানে একটি ভাষণ দিলেন এতে আহলে বাইতের শান ও মর্যাদার বিষয়ে আলোচনা করলেন এবং তাদের হক ও মর্যাদার প্রতি যত্নবান থাকার আদেশ করলেন হজরত ওমরের পক্ষ থেকে হজরত আলীকে মুবারকবাদ গাদিরে খুমের খোদবা শোনার পর হজরত ওমর রাজি আল্লাহ তালানহু হজরত আলী রাজি আল্লাহ তালানহুকে এমন মর্যাদা লাভ করার জন্য মুবারকবাদ দিলেন এ থেকে বোঝা যায় সাহাবিদের মধ্যে পরস্পরের প্রতি সীমাহীন ভালো ভালোবাসা এবং আস্থা ও বিশ্বাসের সম্পর্ক ছিল আর তা হবে নাই বা কেন কোরআন মাজিদ সাক্ষ্য দিচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ ওয়াল্লাদিনা আশিদ্দা ও আলাল কুফার রুহামা মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম আল্লাহ রসুল আর যারা তার সাথে রয়েছেন তারা কাফেরদের জন্য বড় কঠোর এবং পরস্পরের মাঝে বড় দয়াবান হজরত আলীর বিষয়ে অভিযোগদাতা বুরেদা রাজিয়াল্লাহ তালাহু হুজুর সাল্লাহ আলী ওয়াসাল্লামের এ ভাষণ শোনার পর থেকে হজরত আলী রাজিয়াল্লাহ তালাহুর প্রতি ভালোবাসা রাখা ও তার অনুকরণ করাকে নিজের জন্য ফরজ করে নিয়েছিলেন অবশেষে তিনি হজরত আলী রাজিয়াল্লাহ তালাহুর পক্ষেই জঙ্গে জামালে শহীদ হন জুল হুলাইফায় রাত্রি যাপন জুল হুলাইফায় পৌঁছা পর্যন্ত সফর অব্যাহত ছিল জুল হুলাইফায় আবিয়ারে আলীতে পৌঁছে নবীজি রাত যাপন করেন এটি মদিনা তাইয়াবা হতে কয়েক মাইল দূরত্বে অবস্থিত আর এটি মদিনাবাসীর ইহরামের মিকাত তথা ইহরাম বাঁধার শেষ স্থান এখান থেকেই নবী সাল্লাহ আলী হাসাল্লাম ইহরাম বিঁধেছিলেন মদিনা তৈবাদ একমাত্র আনন্দ প্রকাশ পরদিন হুজুর সাল্লাহ আলী ওয়াসাল্লাম মদিনা তৈবার উদ্দেশ্যে জুল হলাইফা থেকে যাত্রা করলেন যখন মদিনার লোকালয় দৃষ্টিগোচর হল তখন তিনি খুব আনন্দিত হলেন তার পবিত্র অভ্যাস ছিল মদিনা দৃষ্টিগোচর হলেই তিনি বাহনের গতি বাড়িয়ে দিতেন মূলত এটি ছিল মদিনার প্রতি তার ভালোবাসার বহির প্রকাশ যখন মদিনার উপর দৃষ্টি পড়ল তখন তিনবার আল্লাহ একবার বলে নিম্নের বাক্যগুলো বললেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির آئبون আবিদুন عابدون ساجدون لربنا حامدون صدق الله وعده ونصر عبده وهزم الأحزاب وحده আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই তিনি এক তার কোনো শরিক নেই আধিপত্য কেবল তারই সমস্ত প্রশংসার অধিকারী একমাত্র তিনি তিনি সবকিছুর উপর ক্ষমতাবান আমরা আমাদের রবের দিকেই প্রত্যাগমনকারী আমরা তার কাছেই ফিরে আসি তাকেই সিজদা করি তার স্তুতি ও বন্দনা গাই তিনি স্বীয় প্রতিশ্রুতি পূর্ণ করেছেন তার বান্দাকে সাহায্য করেছেন এবং সব দলকে তিনি পরাজিত করেছেন আর এভাবেই হজ্জাতুল বিদা তথা বিদায় হজের সফর পূর্ণ হল নবী সাল আলী হাসাল্লাম মদিনা তাইয়েবায় ফিরে এলেন